نور وكتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماء ومأواهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া মদিনাতুল হলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ধানমন্ডির এই নদীর পারে অবস্থিত দুই দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হাজারাতে ওলামায় কেরাম বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী মমিন মোয়াহিদ ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই তফসিরুল কোরআন মাহফিলের এই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের আলোচনা মাগরীব থেকে পর্যন্ত আপনারা শুনেছেন আমিও মূলত যেহেতু মাদ্রাসার মাহফিল এজন্য কোরআনের উপরেই কিছু আলোচনা হবে প্রথমে কোরআন কি জিনিস এরপরে সে কোরআনের জন্য আমাদের কি করণীয় কোরআন কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য আমাদের দায়িত্ব কর্তব্য কি এই কর্মসূচি আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ কোরআনুল করিম আল্লাহর কালাম বাদশার কথা কথার বাদশাহ কালামুল মুলুক মুলুকুল কালাম আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে দুটো চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু চোখ যত ভালোই হোক না কেন চোখ দিয়ে দেখতে হলে শর্ত আছে চোখের সামনে কোন রকম আলো থাকতে হবে সূর্যের আলো চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চক্ষু যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুর আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দান করেছেন বিবেকের চক্ষু জ্ঞানের চক্ষু মেধা এই চক্ষুটা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনকে চিনার জন্য এই চক্ষুটা দিয়েছেন আল্লাহর কালামকে বুঝার জন্য আল্লাহর কোরআনকে বুঝার জন্য আল্লাহর বাণীকে বুঝার জন্য আল্লাহর বিধানকে পালন করার জন্য এই জ্ঞান চক্ষু দান করেছেন কিন্তু যেরকম ভাবে বাহ্যিক চক্ষু দিয়ে দেখার জন্য আলোর প্রয়োজন ঠিক তেমনি ভাবে জ্ঞান চক্ষু দিয়েও আল্লাহকে চেনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য প্রয়োজন একটা আলোর জ্ঞান চোখের সামনেও একটা আলোর প্রয়োজন সেই আলোটা মোমবাতি হলে চলবে না সেই আলোটা বিদ্যুতের আলো হলে চলবে না সূর্যের আলো হলে চলবে না জ্ঞান চোখের সামনে আল্লাহ রাব্বুল আলমিন যে আলোটা দান করেছেন সেই আলোর নাম হচ্ছে আল কোরআনুল করিম ধরে বলুন সুবাহান তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে আল্লাহ রব্বুর আলমিন যাদেরকে জ্ঞান দান করেছেন জ্ঞান যত বড় পাকা হোক না কেন যত বড় মেধাবী হোক না কেন যত বড় বিজ্ঞানী হোক না কেন যদি তার চোখের সামনে জ্ঞানের চোখের সামনে কোরআনের আলো না থাকে সেই ব্যক্তি মানুষ হতে পারে না সেই ব্যক্তি পশু সেই ব্যক্তি কি এটা কোরআনও বলে ওরা নিজেরাও দাবি করে ওর আনুল কারিমি আল্লাহ তালা সাদ করছেন আর রহমান আল্লাহ আল কোরআন হলাক আল ইনসান আর রহমান আল্লাহ রাব্বুল আলমিনের নাম এরপরে বলছেন আল্লাহ আল কোরআন কোরআন শিক্ষা দান করেছেন তারপরে বলেছেন খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন অথচ দুনিয়ার সব মানুষ জানে মানুষ আগে সৃষ্টি হয় আগে জন্ম হয় তারপরে কোরআন শিখে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন উল্টা বললেন আগে বলছেন আল্লাহ আল কোরআন কোরআন শিক্ষা দান করেছেন তারপরে ফলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন তাফসির এটাকে মূল রহস্য হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন তুমি যত বড় জ্ঞানী হও বিজ্ঞানী হও না কেন যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞানের সামনে তোমার মেধার সামনে তোমার বিবেক বুদ্ধির সামনে কোরআনের আলো না থাকবে কোরআনের শিক্ষা না থাকবে অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ হয় তুমি একটা পশু সেই জন্য আল্লাহ আল কোরআনকে আগে বলেছেন হলাক আল ইনসান পরে বলেছেন এই জন্য আমরা দেখি মানুষ বলে শিক্ষাই আলো ঠিকই আছে কিন্তু সেই কোন শিক্ষা কোরআনের আলো যদি না থাকে দুনিয়ার সর্বোচ্চ শিক্ষা লাভ করে সংসদ ভবনে বসে মারামারি করে ঠিক কিনা গতকাল মারামারি করে নাই এরা শিক্ষিত লোক শিক্ষাই যদি আলো হয় শিক্ষার নাম যদি আলো হয় তাহলে এই লোকগুলো কেন মারামারি করতে গেল ঠিক তেমনি ভাবে বাংলাদেশ বিশ্বে কয়েকবার চ্যাম্পিয়ন হল কিসের মধ্যে কেন এই দুর্নীতি কি কোন গরিব লোকেরা করেছিল এই দুর্নীতি কোনো কৃষক করেছিল এই দুর্নীতি কি খেলাঘাটের মাঝি করেছিল এই দুর্নীতির রিপোর্ট তৈরি করা হয়েছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত শিক্ষিত লোকেরা বসবাস করে এই শিক্ষিত লোকদের অফিস আদালতে জরিপ করে তারপরে দুর্নীতির রিপোর্ট তৈরি করে বিশ্বের এক নাম্বার খেতাব দেওয়া হল ঠিক কিনা এই লোকগুলো শিক্ষিত লোক কিনা বোঝা গেল শিক্ষা ছিল কিন্তু ওই শিক্ষাটাকে আলো বলা যায় না এই জন্য বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু মানুষ হয় যখন আল্লামাল কোরআন কোরআনের জ্ঞান অর্জন করে তখন মানুষ হয় এর আগ পর্যন্ত যত মেধাবী হোক সে মানুষ হতে পারে না তাহলে কিসে পশু এটা ওরা নিজেরাও দাবি করে আল্লাহ রব্বুল আলমিন ডারুইন নামক এক ব্যক্তিকে বিজ্ঞান দিয়েছিলেন জ্ঞান দান করেছিলেন ঠিক কিনা এই ডারুইনের অনেক শিষ্যরা এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই মতবাদী বিশ্বাসী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করান শিক্ষকতা করেন ডারুইন সাহেবের জ্ঞানের সামনে কোরআনের নূর ছিল না সেজন্য তিনি আল্লাহকে চিনতে পারেন নাই স্রষ্টাকে চিনতে পারেন নাই তিনি যখন চিড়িয়াখানায় গিয়ে দেখলেন যে বান্দরেরা ভেঙচি মারে তার মতো দেখতি সে মনে করল এই বান্দরগুলো আমার বাপ দাদা ঠিক কিনা তিনি একা ওখান থেকে শিক্ষা লাভ করলেন বাপ দাদা খুঁজে পেলেন তিনি একটা মতবাদ শিক্ষা দিলেন পৃথিবীর মানুষের সামনে মানুষ আসলে বানরের থেকে সৃষ্টি হয়েছে বানর গাছে ঘষতে ঘষতে ল্যাচটা পড়ে গেছে এরপরে সোজা হয়ে হাঁটতে শুরু করেছে মানুষ হয়ে গেছে এইটা ওনার শিষ্যরা যারা পড়ায় তারা আবার প্রচার করে বিশ্ববিদ্যালয়ের টেবিলে বসে পড়ায় আর বলে যদি বিশ্বাস না করো তাহলে পিছনে হাত দিয়ে দেখো ল্যাবের গোড়াটা এখনো পাওয়া যাবে ছাত্ররা গোপনে হাত দিয়ে দেখে যে ল্যাবের গোড়া এখনো আছে তখন মাথা ঝুলায় আর বলে হা হ্যাঁ, ঠিকই তো আমরা আসলেই বাদরের গোষ্ঠী ওরা কার গোষ্ঠী কোরআনের সঙ্গে মিলে গেছে কিনা আল্লাহ রাব্বুর আলমে সেজন্য বলেছেন তোমার জ্ঞান বিজ্ঞান যত বেশি হোক না কেন যদি জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না থাকে তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না কিছুই জানতে পারবে না তুমি একটা পশু ও আমার ভাইয়েরা বোয়াল মাছ আর পাবদা মাছ দেখতে কাছাকাছি কিনা আজ পর্যন্ত কোন পাগলেও বলে নাই যে পাবদা মাছগুলোই হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ কেউ বলেছে টাকি মাছ গদার মাছ সৌর মাছ দেখতে কাছাকাছি কিনা আজ পর্যন্ত কোন পাগল বলে নাই এই গজার মাছ আর টাকি গজার মাছ আর সৌর মাছের পূর্বপুরুষ হচ্ছে টাকি মাছ কেউ বলেছে পর্যন্ত ঠিক এরকম ভাবে কিন্তু ডারুইন সাহেব যখন দেখলেন চিড়িয়াখানায় গিয়ে বানরেরা ঝুলে দেখতে ওর বাবার মতো দেখা যায় তখন তিনি বুঝলেন যে এটা তার বাপ দাদা চিড়িয়াখানায় এখনো বান্দর ঝুলে কিনা জন্ম চিড়িয়াখানায় মৃত্যু চিড়িয়াখানায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যুগ যুগ ধরে বানর চিড়িয়াখানায় গাছে ঝুলে আজ পর্যন্ত কোন একটা বানর আদা মানুষ পোয়া মানুষ সিকি মানুষ হয়েছে কিনা আগে যদি ঘসতে ঘসতে রাস্তা পড়ে যায় এখন হয় না কেন বোঝা গেল এই লোকগুলো আসলেই কি পশু পশু এই জন্য আল্লাহ তারা কোরআনে বলেছেন উলাইকাল আনাম এই লোকগুলো হচ্ছে পশুর মতো আল্লাহ তারা তারপরে বলেন না সরি পশুর মতো না বাল্লুম আবাল পশুর চেয়ে আরো মারাত্মক আরো খারাপ আরো পথভ্রষ্ট কারণ পশুও নিজের পরিচয় জানে নিজের মা বাপকে চিনে আর এই মানবরূপী পশুগুলো নিজের মা বাপ পর্যন্ত চিনতে পারে না বানরকে তাদের মা বাপ বলে স্বীকার করে নিয়েছে এই জন্য আল্লাহ তারা কোরআন দিলেন যে কোরআন হচ্ছে আলো কোরআন কি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কেতাবে মুবিন আগমন করেছে যেই নূর এবং যেই কেতাব তোমাদের সামনে তোমার পরিচয় খুলে দিবে যেই নূর তোমার সামনে তোমার কর্মসূচি তুলে দিবে যেই নূর তোমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিবে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করার পরে এর চেয়ে একটা বড় সম্মেলন করেছিলেন সেই সম্মেলনে আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত যত লোক দুনিয়াতে আগমন করেছেন সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন সেখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন যাতে করে কোনো বানরের বাচ্চা বলতে না পারে আমরা বানরের সন্তান আল্লাহ রাব্বুল আলমী সেজন্য নিজের পরিচয় দিয়ে আবার প্রশ্ন করলেন আলাস্তু বেরব্বিকুম বলো আমি তোমাদের রব নই কি আমি তোমাদের রব কিনা সমস্ত মানুষে তখন স্বীকার করলো কলু বালা অবশ্যই আপনি আমাদের রব শাহিদ না আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব আমাদের রব কে আমাদের রব আছে আমাদের সৃষ্টিকর্তা আছেন আমাদের তিনি সব ব্যবস্থা করেন তিনি সব কি করেন রবের মানি এটা এই জন্য প্রথম বিশ্বাস রবের উপরে তারপরে হইয়া চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন এই রব সম্পর্কে প্রথমে পরিচয় দিলেন দুনিয়াতে পাঠাবার আগে এরপরে দুনিয়াতে আসার পরে আবার ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের নাম সালাত নাম কি এই সালাতে দাঁড়িয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রবের কথা চলে আসলো আবার রুকুতে গিয়ে বলি সুবাহান রব্বিল আজিম রুকুর থেকে সোজা দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম আবার সেজদায় গিয়ে সুবাহান রব্বিয়াল আলা বারবার কার কথা বলা হচ্ছে রবের কথা কার কথা দুনিয়াতে আসার আগে রব দাঁড়াইয়ে রব রুকুতে গিয়ে রব সেজদায় গিয়ে রব আবার যখন দুনিয়ার থেকে মানুষ কবরে চলে যাবে কবরে যাওয়ার পরে আখেরাতের প্রথম ঘাটি কবর তিনটা প্রশ্ন করা হবে সেই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা বলো কে তোমার রব ছিল তোমার রব কি ছিল সারা জীবন তুমি রবের চিনানায় পরিচয় জানো নাই আল্লাহ রব্বুল আলমিন সেজন্য হজরতে মুসা আলাই সালাতামকে বললেন রবের পরিচয় দাও ফেরাউনকে গিয়ে রবের দিকে আহ্বান করো রবের মানে আমরা যেরকম আমাদের সমাজের লোকেরা বলে খালি পালনেওয়ালা এইটা ফেরাউনও জানত সেজন্য মুসা আলাইহিসালাম যখন দাওয়াত দিল ফেরাউনকে ফেরাউন বলল ফামার রব্বু কুমায়া মুসা ওহে মুসা তোমার রবটা কি আবার আমি তোমার রব আমি তোমাকে লালন পালন করেছিলাম আমি রব্বুল আরব আনা রব্বুল কুমুল আলা আল্লাহ রব্বুল আলমিন সেই মুহূর্তে হজরতে মুসা আলাইহিসালামকে যে উত্তরটা শিখিয়ে দিয়েছিলেন কামত পর্যন্ত সমস্ত মানুষকে জানাবার জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের সুরায় তহার পঞ্চাশ নাম্বার আয়াতে কোট করে দিয়েছেন জোরে বলুন সুবাহান قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى আমি যেই রবের দিকে তোমাকে আহ্বান জানাচ্ছি সেই রব তোমার মতো কোন দুর্বল রব নয় অসুস্থ হয়ে পড়লে শুয়ে পড়ো আবার ঘুমে গেলে পরে তোমার পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে থাকো একদিকে নাক ডাকে আর একদিকে পিছনে ডাকে সমান তালে ডাকতে থাকে এইরকম দুর্বল রোগের রবের দিকে আহ্বান জানাচ্ছি না আমি সেই মহান রবের দিকে আহ্বান জানাচ্ছি যিনি সমস্ত লোকালকে সৃষ্টি করেছেন আবার সৃষ্টি করে হাদা জরিয়ায় মাস কি তরফ হনুমাই কি যখন যা প্রয়োজন জীবনের ধাপে ধাপে জীবনের বাকে বাকে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আমাদের পূরণ করেছেন তার নাম কি তিনি আমাদের রব একটু চিন্তা করলেই তুমি দেখতে পাবে তুমি যখন মায়ের পেটে সৃষ্টি হয়েছিলে তোমার দেহ যখন মায়ের পেটে তৈরি হলো এখানে খাবারের প্রয়োজন ছিল দুনিয়ার কোনো শক্তি ছিল না সেই মায়ের পেটে খাবার পৌঁছানোর মতো এমনকি তোমারও কোনো আন্দোলন করার সুযোগ ছিল না দাবি করার সুযোগ ছিল না আল্লাহ রাব্বুল আলমিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাবির সঙ্গে সংযোগ দিয়ে বিনা দরখাস্তাবে বিনা আবেদনে খাবারের বন্দোবস্ত করেছেন যিনি এই ব্যবস্থা করলেন তিনি কে শুধু এ পর্যন্তই নয় আবার যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসার সময় হল দুনিয়ায় আসার পরে খাবারের প্রয়োজন হবে পানির প্রয়োজন হবে বিভিন্ন রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলমিন ওই মায়ের বুকের ভিতরে দুধের স্থানের ভিতরে দুধ তৈরি করে দিলেন প্রথম যে দুধটা এটা একদিকে শক্তও না আবার খাবার নরমও না ঠান্ডাও না গরমও না আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত এটা খাইলে পরে ধনুষ্টঙ্কর হয় সেজন্য চিপে ফেলে দিত বর্তমান দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত মায়ের বুকের প্রথম যে দুধ শাল দুধ আল্লাহ রব্বুর আলামিন এটাকে ধনুষ্টঙ্কর হওয়ার জন্য তৈরি করেন নাই দুনিয়ার বিজ্ঞানীর আবিষ্কার করলো এই মায়ের বুকের শাল দুধ একদিকে খাবারের কাজ করে কারণ বাচ্চা দুনিয়াতে আসলে খাবারের প্রয়োজন খাবারের কাজ করে আবার পানির প্রয়োজন পানিরও কাজ করে আবার বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন এই মায়ের বুকের শাল দুধকে সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে ঔষধ রূপে তৈরি করেছেন জয়বরঞ্জ মহান قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى এরপরে জীবনের ধাপে ধাপে দুধ পান করতে করতে বাচ্চা বড় হয়ে গেল এখন তাকে খিচুড়ি খেতে হবে মুরগির বাচ্চা খেতে হবে আল্লাহ রাব্বুল আলমিন এবারে তার মুখের ভিতরে ছোট ছোট দাঁত গজিয়ে দিচ্ছেন এবারে মুরগির বাচ্চা খাও কবুতরের বাচ্চা খাও খিচুড়ি খাও আবার খেতে খেতে আট দশ বছর বয়স হয়ে গেল এখন তাকে গরুর হাড্ডি চাবাতে হবে খাসির হাড্ডি খেতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আবার সেই ছোট মুখের ছোট দাঁতগুলো ভেঙে দিয়ে পর্যায়ক্রমে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে ভরে দিচ্ছেন জোরে বলুন আল্লাহ জেনে দিচ্ছেন তিনি কে শুধু এ পর্যন্তই নয় ডিমের ভিতরে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো আপনার খাবারের প্রয়োজন হয় মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব নয় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা পাখির বাচ্চা ডিমের ভিতরে বাচ্চা তৈরি হল খাবার থেকে আসবে ও আমার ভাইয়েরা একটু চিন্তা করলেই দেখবেন ডিমের ভিতরে দুইটা অংশ যে কয়টা অংশ একটা হলুদ বর্ণের কুসুম আর একটা হচ্ছে সাদা লালা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একমত হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয় ডিমের ভিতরে বাচ্চা তৈরি হলো রুহু চলে আসলো বড় হলো এবারে তার খাদ্যের প্রয়োজন মায়ের বুকের ভিতরে খাদ্য পৌঁছাবার ব্যবস্থা ছিল এখানে তাও নাই আল্লাহ রাব্বুল আলমিন সেজন্য পূর্বের থেকে নিজের থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই ডিমের ভিতরে খাবারের বন্দোবস্ত করেছেন সাদা লালা দিয়ে জোরে বলুন এবারে ডিমের ভিতরে বাচ্চা ওই সাদা লালা নামক খাবার খেতে খেতে গুদাম শেষ করে ফেলেছে এবারে কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আবার ওই বাচ্চার মাথার মধ্যে বিজ্ঞা জ্ঞান ঢুকিয়ে দেন তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এই প্রাচীরটা বড় হালকা তুমি ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করো এবারে সমান তালে চতুর্দিকে ঠোকরাতে থাকে ঠোকরাতে ঠোকরাতে সমান তালে ভাঙলো এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এবারে মাথা দিয়ে মারো ধাক্কা ধাক্কা মারতে মারতে ডিমের খোসা দুভাগ হয়ে গেল বাচ্চারা ডিমের ভিতর থেকে বেরিয়ে চলে আসলো শুধু এ পর্যন্তই শেষ নয় এবারে মুরগির বাচ্চা যখন ডাক দেয় মুরগি সঙ্গে সঙ্গে বাচ্চা ডানার ভিতর চলে আসে গরুর বাচ্চা দুইটা তাল দিয়ে তারপরে গিয়ে মায়ের দুধ পান করা শুরু করে শুধু এ পর্যন্তই নয় আপনি একটা মুরগির বাচ্চাকে আর একটা হাঁসের বাচ্চাকে পানির কাছে নিয়ে যান মুরগির বাচ্চা পানি দেখলে মরতে রাজি পানিতে নামতে রাজি না কিন্তু হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে পানিতে সাঁতার কাটতে শুরু করবে কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত কোনো ভয় নেই আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয় যিনি শিক্ষা দিয়েছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আমাদের রব শুধু এ পর্যন্তই কি আপনি দেখবেন শীতের মৌসুমে হাজার হাজার পাখি সেই শীত প্রধান দেশগুলোতে পানি বরফ হয়ে গেছে মাছেরা পানির ভিতরে আটকে চলে গেছে এবারে পাখির মাছ খাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলমিন বললেন বাংলাদেশে চলে যাও হাজার হাজার মাইল উড়াল দিয়ে বাংলাদেশের খাল বিল নদী নালায় এসে মেতে উঠে ওদের জন্য পাসপোর্টের প্রয়োজন নাই ভিসার প্রয়োজন নাই ওদের জন্য এদেশে কেউ মারার অধিকার রাখেন আইন করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এইভাবে সমস্ত প্রাণীর যখন যা প্রয়োজন সবগুলো তিনি বন্দোবস্ত করেন তিনি কে আল্লাহ তারা সেই পরিচয় দিয়ে আমাদেরকে ছেড়ে দিলেন এরপরে যাতে করে মানুষরা ভুলে না যায় সেজন্য আল্লাহ তারা যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন সেই নবী রসুলদের মধ্যে প্রধান ব্যক্তি প্রধান মেহমান তাকে পাঠাবার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আর একটা সম্মেলন করেছেন একটা সম্মেলন হচ্ছে আল্লাহর বিষয় নিয়ে যেটা আগে আলোচনা করলাম এবারে দ্বিতীয় সম্মেলন মহাসমাবেশ হচ্ছে দুনিয়ায় আল্লাহ তারা পাঠাবার আগে এই সম্মেলনে আপনি আমি যাওয়ার সুযোগ পাই নাই এই সম্মেলনে আরো চোদ্দশো বছর আগের থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ আসবে একজনও থাকার সুযোগ পায় নাই সেই সম্মেলনটা হয়েছিল বক্তাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে মেহমানদেরকে নিয়ে বোঝার চেষ্টা করুন ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে তার পরিচয় দেওয়ার জন্য তার বিধানকে জানাবার জন্য একদল মানুষকে নির্বাচন করেছেন সেই লোকদেরকে বলা হয় নবী এবং রসুল তাদের নাম কি আল্লাহ রাব্বুল আলমিন নবী এবং রসুলদের তালিকা করলেন বক্তা তারা ওয়াজ করবেন রবের বিষয়ে আল্লাহর বিধান বুঝাবেন বক্তাদের তালিকা করা হল এর মধ্যে একজন প্রধান বক্তা আছেন সেই প্রধান বক্তার জন্যই দুনিয়াকে সুন্দর করে সাজানো হচ্ছে এবারে আল্লাহ রাব্বুল আলমিন এই বক্তাদের মাহফিল ডাকলেন বক্তাদের সম্মেলন হচ্ছে আল্লাহ তারা কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত নবী এবং রসুলদেরকে একাত্র করে বললেন আমি তোমাদেরকে নবুয়াদ দান করব রেসালাদ দান করব কিতাব দান করব হেকমা দান করব কিন্তু শর্ত হচ্ছে তোমাদের পরে একজন প্রধান মেহমান আসবেন অতবার তোমাদের মাঝে প্রধান মেহমান যাবেন সেই মেহমানকে প্রধান মেহমান যাবেন আমাদের নবীর দিকে ইঙ্গিত করা হচ্ছে তিনি যখন তোমাদের মাঝে যাবেন তখন তোমাদের কাজ হবে সেই নবীর প্রতি ইমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে তখন আর অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ পালন করলে চলবে না সব বাদ দিয়ে সেই নবীর প্রতি ইমান আনতে হবে তাকে সাহায্য করতে হবে ঠিক কিনা কোরআনের আয়াত আল্লাহ বললেন ওই মেহমান গেলে পরে আর কোনো মতবাদ চলবে না তোমাদের পর্যন্ত কাজ হবে সেই নবীর প্রতি ইমান আনা আল্লাহর নবী আরো স্পষ্ট করলেন দুনিয়াতে নবী যখন আসলেন অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালানহু একদিন আল্লাহর নবীর সামনে তাওরাতের একটা খণ্ড পড়তে শুরু করলেন আবু বকর সিদ্দিক লক্ষ্য করলেন আল্লাহর নবীর চেহারা লাল হয়ে যাচ্ছে রাগে ক্ষোভে আবু বকর সিদ্দিক বললেন সাকিলাতকা সাওয়া কিরুয়া অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর আল্লাহর নবীর চেহারা দিকে তাকালো দেখলো আল্লাহর নবীর চেহারা রাগে লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তবা করে বলে রবি তুমি রব্বাহু অবিল ইসলাম দীনান অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু এরপরে আল্লাহর নবী বললেন অমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড পাঠ করছো জেনে রাখো এই তাওরাত কিতাব যার উপরে নাজিল হয়েছিল লাউকানা মুসা হাইয়ান আজকে যদি সেই মুসা নবী জীবিত থাকত ও আদরাকা নবুয়াতি এবং আমার নবুয়াত কাল পেত আমার নবুয়াতের সময় যদি মুসা নবী জীবিত থাকত তাহলে মা ওয়াসে আহু ইল্লা ইত্তিবাই মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেতে হলে আমার অনুসরণ করা ছাড়া আমার এত্তেবা করা ছাড়া তার নাজাতের কোনো ফয়সলা হতো না করে বলুন আল্লাহ তার অঙ্গীকার নিলেন কিন্তু এই দেশের হাজার হাজার পীর আছে যেই পীরেরা বলে পরকালে মুক্তির জন্য পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা কোনো দরকার নাই হিন্দু হোক বৌদ্ধ হোক যে যার ধর্মে আছে সেই ধর্মে বসে আল্লাহকে ডাকলে পরকালে নাজাদ পাওয়া যাবে অমুসলমান চিৎকার মানে বলো এই রূপগুলো পীর না শৈতান আল্লাহর অলি না শৈতানের অলি তারা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নেই তারা সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধিতা করছে আল্লাহ তালা কোরআন আরো বলেছেন ইসলাম আল্লাহ তারা আল্লাহর কাছে একমাত্র মনোনীত শুধুমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম কি নাম এরপরে বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন মতবাদ গ্রহণ করলো অন্য কোন তন্ত্র মন্ত্র ধর্ম গ্রহণ করলো মুক্তির জন্য মিনহু তার কিছুই গ্রহণযোগ্য হবে না সে যত ইবাদত করুক যত দান সৎকার করুক যত ভালো কাজ করুক আল্লাহ রব্বুল আলমিন আরো স্পষ্ট করে দিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন অনেক সময় আপনারা বিভ্রান্ত হন যে কাফেররা অনেক ভালো ভালো কাজ করে আল্লাহ তারা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন কাফারু যারা কাফের আমার তাদের সমস্ত ন্যাকামলগুলো ভালো কাজগুলো মরিচিকার মতো মরিচিকার মতো বালুর ময়দানের দুপুরের রোদ্রে যখন তাকানো হয় থই থই করে পানি মনে হয় অথবা পিস ঝালাই রাস্তায় যখন দুপুরের রোদ্রে তাকায় পানি থই থই করে বলে মনে হচ্ছে যখন ওখানে পানির জন্য তৃষ্ণার্ত লোকেরা দৌড় দিয়ে গেল দেখলো ওখানে পানি বলতে কিছুই নাই আল্লাহ তারা বলছেন যারা কাফের তাদের ন্যাক আমল যত বড় বেশি হোক না কেন আল্লাহর কাছে পরকালে কিছুই পাওয়ার নেই আল্লাহ বললেন পরকালে মুক্তি হওয়ার মুক্তি পাওয়ার জন্য ইসলাম ছাড়া কোনো কিছু চলবে না আর আমার দেশের কতগুলো পীর কিতাবে লিখে দিল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই কারটা মানব পীরের টানা আল্লাহটা মানব পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা শর্ত কিনা যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করা শর্ত বনে না করে সে ব্যক্তি পীর না শয়তান একটা ইঙ্গিত দিয়ে রাখলাম আলোচনার সামনে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমাদের মাঝে মেহমান যাবে প্রধান মেহমান যাবেন তোমাদের কাজ হচ্ছে সেই মেহমানকে সাহায্য করা তার প্রতি ইমান আনা এই বলে নবীদের মাহফিল শেষ করে দিলেন এবারে মেহমান বক্তা আসতে শুরু করলো সব বক্তার আলোচ্য বিষয় একটা কয়টা পড়ছেন সাথে অসাধু সফিউল্লাহ নবীউল্লাহ আবার ইব্রাহিমের কালিমা লাহ মুসার কালিমা লাহ আমাদের নবীর কালিমা কি ছিল বক্তা পরিবর্তন হচ্ছে বক্তৃতা এক বিষয়ের উপরে চলছে প্রধান মেহমান মাহফিলের পোস্টার সায় হল সেই পোস্টারে নাম অনেক থাকে না নাম অনেক থাকে বক্তাদের নাম কিন্তু বক্তৃতা শুরু হলে প্রধান মেহমানের নামটা আগে থাকে বক্তৃতা শুরু হলে প্রধান মেহমান আগে আস না পরে আসে দেখেন না এখানে পোস্টার আছে বড় পোস্টার সর্বশেষ নামটা আছে আমার এসে গেছে আগে আল্লাহ রব্বুল আলমিন নবতের পোস্টার সাই করলেন সেই পোস্টারের মধ্যে হেডলাইনে যে লোকটার নাম ছিল সে হল মুহাম্মাদুর রাসুল্লাহ এরপরে বক্তাদের নাম আদম সাফিউল্লাহ মোসা কালিমুল্লাহ ইসারুহুল্লাহ পর্যন্ত দুনিয়ার সব বক্তা আসতে শুরু করল এরপরে ঈসা আলাইহ সালাতাম সর্বশেষ বক্তা তিনি এসে তার উম্মাদদেরকে সাবধান করে গেলেন শুনো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আগমন করেছিলাম ইন্নি রসুল আমি আল্লাহর পক্ষ থেকে রসুল আমি আগের পূর্বের কিতাবকে আমি সমর্থন করছি এরপরে শুনে রেখো অমবাস্যের রাসুলিন আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি একজন রাসুল সম্পর্কে একজন রাসুল আমার পরে আসবেন যিনি আমার পরে আসবেন ইসমুহ আহমদ তার নাম কি আহমদ আল্লাহ নবীর আসমানি নাম জমিনে মোহাম্মদের একটা কারণ আছে আমি সেই ব্যাখ্যা দিতে গেলে মূল আলোচনা করতে পারবো না আল্লাহ রাব্বুল আলমিন মুসা ইসা আলাইসালামকে দিয়ে প্রচার করিয়ে দিলেন সব বক্তারা বলেন যে প্রধান মেহমান আলোচনা করবেন প্রধান মেহমান আলোচনা করবেন এব্রাহিম আলাই ইসলামকে দায়িত্ব দেওয়া হলো মঞ্চ তৈরি করো বড় মেহমান আসবে বড় মেহমানের জন্য বড় মঞ্চ তৈরি করে কোথায় করব আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার জানিয়ে দিলেন আমার মেহমান হবে বিশ্ব মেহমান আর কোন বিশ্ব কেন্দ্র নাই এখন তো বিশ্ব জাকের মঞ্জিল বিশ্ব আশেক মঞ্জিল বিশ্ব পায়খানা মঞ্জিল কারণ পীর যদি বিশ্বপীর হয় পায়খানা বিশ্বপীর হবে না বিশ্ব অলি কে অলি আর কে অলি না সেই কার কাছে আর এখন সায়ন করে লিখে দেয় বিশ্ব অলি আর বকর সিদ্দিক লিখেছেন বিশ্ব অলি নিজের নামে আবার আমার ভাইয়েরা বিশ্ব বলতে চারটা জিনিসকে বলা হয় মুখস্থ করুন এছাড়া যত বিশ্ব সবগুলো পায়খানায় ফেলতে হবে কোথায় ফেলতে হবে এক নাম্বার বিশ্বরব আল্লাহ বিশ্বরবকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বুল আলামিন আলামিন মানে গোটা বিশ্ব গোটা জগৎ সমূহ গোটা বিশ্বের রব হচ্ছেন আল্লাহ রবকে একটা পাওয়া গেল বিশ্ব রব দুই নম্বরে আমাদের নবীজিকে বলা হয়েছে রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব রহমত হে নবী আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আপনি একমাত্র বিশ্ব নবী আপনি বিশ্ব রসুর আপনি আপনি বিশ্ব বলি এরপরে যদি কেউ বিশ্ব বলি দাবি করে সেই ব্যক্তি দাজ্জাল হতে পারে ভণ্ড হতে পারে মিথ্যাবাদী হতে পারে প্রতারক হতে পারে অলি হতে পারে না বিশ্ব নবী বাবা আর ইল্লা এবারে তিন নম্বরে বিশ্ব রব চিনলাম বিশ্ব নবী চিনলাম আমাদের তো একটা কিতাবের দরকার সেই কিতাবটা কোথায় পাবো আল্লাহ তারা বলছেন এজন্য তোমাদেরকে আর একটা বিশ্ব কিতাব নাজিল করলাম গোটা বিশ্ববাসীর জন্য জিকির জিকিরের কিতাবের নাম কি না কোন জাকের মঞ্জিল আর অমুক মঞ্জিল তমুক মঞ্জিল গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাবুল আলমিন যেই জিকির যেই স্মরণিকা যেই কিতাব দান করেছেন সেই কিতাবের নাম কি তিনটে পাওয়া গেল এবারে কিতাব পাইলাম বিশ্বরব পাইলাম বিশ্বরবের হুকুম মানব বিশ্ব নবীর তরিকা অনুযায়ী শিক্ষা পাবো কোরআন থেকে এবারে ফিরবো কোন দিকে তাও তো দরকার আছে কারণ মানুষেরা নামাজ পড়ে একদিকে ফিরে এরপরে নামাজের পরে দোয়া করে আর একদিক ফিরে আসার একদম ঘুরে দাঁড়ায় ও আমার ভাইয়েরা কেবলা ঘরে ঘরে কেবলা অমুক সাহেব কেবলা মুসলমানদের কেবলা কয়টা আর এছাড়া যত কেবলা সবগুলো কি ভুয়া সব কি মুসলমানদের কেবলা কয়টা রাহমাতুল আলামিন মনে রাখবেন এগুলো কোরআনের নাম কি জিক্রুল্লিল আলামিন বাইতুল্লাহর নাম কি হুদাল্লিল আলামিন এই চারটা জিনিস পাওয়া গেল তার মানে হচ্ছে রব্বুল আলমিনের হুকুম পালন করতে হবে হুকুমটা পাওয়া যাবে কোথায় জিক্রুল্লিল আলমিন কোরআনের মধ্যে বিশ্ব কোরআনের মধ্যে এবং সেই কোরআনকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাহমাতুল্লিল আলমিন কে বুঝেছেন তারপর এবাদত করতে হবে কেবলার দিকে ফিরে সেই একটা কেবলা কয়টা কেবলা এখানেও কেবলা পরিবর্তন করেছে কয় যে আবার জিকির আগে কেবলা মতো করায় কেমনে কয় যে আমি আবার কলবের দিকে মতো আছি আমার কলম আমার পীরসা বহুদূর কেবলার কলমের দিকে মতো আছে পেরসা সাহ হুজুরের ভায়া মাধ্যম হইয়া আল্লাহর দিকে মতামাজ আছে আমি বলি আমি যখন আমার কলমের দিকে মতামাজ আমার কলম পীর সাহেবের কলমের দিকে মতামাজ পীর কলব কলম তখন পায়খানায় মতামাজ তোমার কলম কোন দিকে চলে যাবে আমি আমার কলমের দিকে মতামাজ আমার কলম পীর সাহেবের কলমের দিকে মতামাজ পীর সাহেবের কলম তখন তার বউয়ের দিকে মতামাজ তার বউ নিয়ে মশগুল আছে আপনার কলম কোন দিকে যাবে কোরআন পরিষ্কার বলছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন হে নবী আপনি পরিষ্কার জানিয়ে দিন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আমি আমার চেহারা মতো অজ্জু করলাম কার দিকে কোন বাবার দিকে কোন মাজারের দিকে কোন পীরের দিকে আমি আমার চেহারা মতো অর্জ করলাম সেই মহান সত্তার দিকে মহান জাতের দিকে সেই মহান জাত যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন নদ নদী সৃষ্টি করেছেন আকাশ বাতাস সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন সব কিছু যিনি সৃষ্টি করেছেন আমি সেই রবের দিকে মোতাবাজ্য হচ্ছি হানিফান একনিষ্ঠ ভাবে এরপরে পরে আবার ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই কেন ব্যাখ্যা দেওয়া হল কারণ একদল মানুষ আল্লাহর দিকে মোতাজ্য হওয়ার সময় এই ভায়া মাধ্যম হয়ে মোতাজ্য হবে শিরিক করবে আল্লাহ তারা সেজন্য আবার সাফ করে দিলেন অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ঠিক কিনা এই জন্য রব হল আল্লাহ বিশ্ব নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্ব কিতাব হল কোরআন আর বিশ্ব কেবলা হল কোনটা এছাড়া আর কোনো কিছু নাই আল্লাহ রব্বুল আলমিন সেই বিশ্ব নবীর উপরে কিতাব নাজিল করলেন এই কিতাব নাজিল করেছেন কিসের জন্য পরিষ্কার বলা হয়েছে লেতো করে মিনাজুল মিনাজুলুমাতিরান্নোর ও আমার ভাইয়েরা এই কিতাবের জন্যই কিন্তু আমাদের নবীর মর্যাদা এই কিতাবের জন্য রমজানের মর্যাদা এই রমজান মাস কেন মর্যাদাবান হল কোরআন বলছে শাহরু রমাদান কোরআন ওই যে প্রধান মেহমান সেই প্রধান মেহমানের মূল্য কিন্তু কোরআনের জন্য কার জন্য কোরআনের জন্য প্রমাণ ইব্রাহিম আলাইহিস ইসলাম কাবা নির্মাণ করলেন কাবা নির্মাণ করে মঞ্চ তৈরি হয়ে গেল এবারে দোয়া করা হচ্ছে আমি তোমার জন্য মাদ্রাসা তৈরি করেছি তোমার জন্য মসজিদ তৈরি করেছি সব কিছু তৈরি করলাম এখন যদি শিক্ষক না থাকে ইমাম না থাকে এই মসজিদ দিয়ে লাভটা কি হবে হে রব্বুল আলমিন রব্বানা একজন রসুল পাঠাও মিনহুম আমার সন্তানদের মধ্য থেকে কাদের থেকে এব্রাহিম দোয়া করলেন আমার সন্তানদের মধ্য থেকে পাঠাও সন্তানদের মধ্য থেকেই পাঠিয়েছেন এব্রাহিমের দুই সন্তান এসাহাক এবং ইসমাইল এসাহাকের থেকে সব নবী আসলো বোন ইসরায়েল তৈরি হল আর ইসমাইলের থেকে আমাদের নবী আসলো এব্রাহিমের দোয়া কবুল হল নবী মানুষ ছিলেন না ফেরেস্তা ছিলেন একদল মানুষ আমাদের দেশে আছে কয় নবী কি মানুষ ছিলেন নাকি বলে তাহলে কি ছিল আসল রহস্য হল এহুদি খ্রিস্টানরা যেরকম ভাবে খ্রিস্টানরা তাদের নবী কিনে বাড়াবাড়ি করে আল্লাহর পুত্র বলেছে আমাদের দেশে একদল মানুষ নবীর মহাব্বত করতে গিয়ে নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে আমরা একথা পরিষ্কার করি আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন আল্লাহ এছাড়া যত কিছু সব মাখলুক মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক কি আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে তার মানে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ আসন ডাকার পরিষ্কার হয়ে গেল কিন্তু আল্লাহ না এটা পরিষ্কার রাখতে হবে কিন্তু আমাদের দেশে একদল মানুষ আছে আল্লাহর নবীকে মহাব্বত করতে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় কি ওয়াজ করে আহমদের ওই মিমের পর্দা তুলে দে মন দেখবি সে তাই করছে বিরাজ আহাদ নিরঞ্জন আল্লাহর মোহাম্মদ এক মোহাম্মদ খোদা নেই খোদা সে জুদা নেই বাতির আলো আলো নয় রে বাতির থেকে জুদা নয় মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুদা নয় এই গান গায় আরো কত গান পাকিস্তানে শুনেছি তারা বলে কি अव्वल आखिर सब कुछ जाने करीब बाईद गए की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी আল্লাহ আল্লাহ আল্লাহু লাহা ইল্লাহু এইসব গান গায় নাচে আর গান গায় মঞ্চে ওদের গলা আমার অনেক ভালো গান গায় আর মানুষ বাদ বাদ হয়ে যায় এই পাগলগুলোতে বানায় আল্লাহর জায়গায় আর বলে মোহাম্মদ কি মানুষ নাকি ও আমার ভাইরা পরিষ্কার ইব্রাহিম দোয়া করেছেন রব্বানা আলামিন আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও একজন রসুল পাঠাও সন্তানদের মধ্যে মিনহুম তাদের থেকেই মানুষ থেকেই যে খাওয়া দাওয়া করবে পেশাব পায়খানা করবে স্ত্রী সবাস করবে সন্তান লালন পালন করবে কারণ ফেরেস্তা হলে পরে খাওয়া দাওয়া লাগবে না আমার উন্মতের আমার বান্দারা খাওয়া দাওয়া করতে শিখবে সব কিছু শিক্ষা দেওয়ার জন্য একজন রসুল পাঠাও মিনহুম আমার সন্তানদের থেকে আল্লাহ তারা দোয়া কবুল করেছেন কিনা সুরা জুমা বলেছেন রুহুয়াল্লাযী বাআসা মিনহুম আয়াতিহি আমি একজন রসুল পাঠাচ্ছি যে রসুলের কাজ হবে আলাইহিম আয়াতিহি যিনি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন বোঝা গেল রসুলের মর্যাদা কিসের জন্য এই কোরআনের জন্য মর্যাদা ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা যিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন তালিম দিতে হবে এখন আবার এক দল বেরোছে আহলে কোরআন নাম কি আহলে কোরআন আহলে হাদিস আহলে অমুক তমুক বিভিন্ন ফেরকা করে মুসলমানদেরকে বিভক্ত করেছে এক লোক রাখালগিরি করত তিন মালিকের ছাগল বলতো কয় মালিকের এখন তিন মালিকের ছাগল আলাদা কেমনে করবে সেজন্য এক মালিকের ছাগলের কান কাটলো আর এক মালিকের ছাগলের কান ছিদ্র করলো আর একটার নাক ছিদ্র করে দিল যাতে করে চিনা যায় ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভক্ত করার জন্য শুধু কান সিদ্ধ করে নয় টুপি পর্যন্ত আলাদা করে ফেলেছে ঠিক কিনা এই টুপি এই পীরের ওই টুপি ওই পীরের এই পাগড়ির কালার পর্যন্ত পরিবর্তন করেছে ঠিক কিনা ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন এব্রাহিম আলাই ইসলামকে জানিয়ে দিলেন হা হ্যাঁ, রসুল পাঠাচ্ছি যে কোরআন তেলাবাদ করবে ইয়াতুল আলাইহিম আয়াতি ওই আল্লি বহুমুল কিতাবর হেকমা কেতাব তালিম দিতে হবে আল্লাহর নবী যে তালিম দিয়েছেন সেই তালিমের নাম হাদিস তালিমের নাম কি সুতরাং কোন ব্যক্তি যদি হাদিসকে অস্বীকার করে হজ্জিয়াদের হাদিসকে অস্বীকার করে সেই ব্যক্তি মুসলমান না কাফের পরিষ্কার কাফের কারণ কোরআনে আল্লাহ তারা বলেছেন আতি উল্লাহ আতিউর রসুল তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল এতে এতাহাত করো রাসুলের এতাহাত করবো কেমনি হাদিস না মানলে তাছাড়া আমি আলোচনা আসতেছি একটু পর ইনশাআল্লাহ এখন যেটা চলছে শুধুমাত্র সিরিয়ালটা সোজা করতেছি কোরআন আল্লাহ রাব্বুল আলমী নাজিল করলেন কোরআন এই কোরআন নাজিল করলেন এইটা তেলাওয়াত করার জন্য আল্লাহর নবীর মর্যাদা নবীর মর্যাদা কিসের জন্য তার প্রমাণ হল এই কোরআনের জন্য আল্লাহর নবীকে রক্ত দিতে হল ও আমার ভাইয়েরা আপনার ইতিহাস তালাশ করুন নবীর কত মর্যাদা নবীর কত মর্যাদা আল্লাহ তালা দেব বলছেন কোরআনে নবীর উপরে যখন কোরআন নাজির হতে শুরু করলো তিনি কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়া নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন গুরুত্বপূর্ণ পড়া যদি শিক্ষক দেয় আর বলে কালকে সবক শোনাইতে হইবে তাহলে পিটটি লাগাবো কিন্তু ছাত্র কি করে ছাত্রকে গুরুত্ব দিয়ে পড়ে ঠোঁট নাড়াচাড়া করে ঠিক সেরকম ভাবে আল্লাহর নবীর প্রতি যখন কোরআন নাজির হতে লাগলো কোরআনকে দুরুস্তম দ্রুত মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে আরম্ভ করলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওহিনাজেল করে দিলেন নবী হে আপনাকে নিয়ে এত কষ্ট দিতে চাই না আপনি আমার প্রিয় লোক কোরআনকে দ্রুত মুখস্ত করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না আপনি ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে কোরআন মুখস্থ করবেন সেই দরকার আপনার নেই জেনে রাখুন নিশ্চয় সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া এবং সেই কোরআনকে প্রকাশ করা আপনার বের করা কোরআনের বয়ান করা এই সব দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি বলুন সুবহানাল্লাহ আপনার কষ্ট করে মুখস্থ করার দরকার নেই জিব্রাইল যখন আমার পক্ষ থেকে পড়ে আমি যখন পড়ি আমার জিব্রাইল যখন আপনাকে শোনায় আপনি খালি শুনে থাকবেন আপনার ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার দরকার নেই কি মায়া না সুন্দর কি মায়া ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার দরকার নেই আরো সামনে চলুন আল্লাহর নবী রাত ভর তাহার যুদ্ধ পড়ছেন এবাদত করছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী হে আপনার সারা রাত্র এবাদত করার দরকার নেই আপনি সারা রাত্র এবাদত করলে জানি খুশি হন আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলে খুশি হইতে বলুন আপনি এবাদত করুন আবার ঘুমান অর্ধেক ঘুমান বা তার চেয়ে একটু কমান ইয়া হে মুজাম্মিল আপনি রাতের বেলায় জাগরণ করুন এবাদত করুন ঠিক আছে কিন্তু কিছুক্ষণ ঘুমান আবিন কুসমিন কালিলা অর্ধেক বা আরো কিছু কমান আপনি এবাদত করুন আবার ঘুমাবেন আপনি সারা রাত্রে এবাদত করবেন সেই কষ্ট আপনাকে দিতে চাই না কেমন ভাই এমন হলো শুধু এ পর্যন্তই নয় আল্লাহর নবী মসজিদে নবমীতে বসে আলোচনা হচ্ছে কথা বলছেন একজন সাহাবির আওয়াজ নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেল নবীর আওয়াজের চেয়ে আওয়াজটা চাপা পড়ে গেল অনেক মসজিদে এখন মিটিং চলে আমাদের মসজিদের কথা বলতেছি না আবার আমার দোহাসাবাদের সেক্রেটারি সাহেব তাকে বলছেন অন্যদেরকে বলছি কারণ আমার সামনে তারা দূরে কথা বলেন অবশ্য আরে স্লিপ বসে গেল তাহলে কেমনি কি করা হবে যে কথা বলছিলাম মিটিং এ বসলে ইমাম সাহেবের কোনো ভূমিকাই থাকে না আছেন এরকম এই জন্য আয়াত পড়তে হবে আল্লাহর নবীর নায়েবের সামনে ইমামের সামনে কোন মসজিদ কমিটি মাদ্রাসার কমিটি মেম্বারের কথা বলার অধিকার তো আছে কিন্তু উচ্চস্বরে কথা বলার অধিকার নেই কারণ আলেমরা কার নায়েব আল্লাহর নবীর নায়েব অহিনাজর হয়ে গেল আল্লাহর নবীর কথা বলছেন আওয়াজ একটু বড় হয়ে গেল ওমর বিন খত্তাবের আওয়াজ এমনি বড় ছিল বা অন্য কোন সাবির আওয়াজ বড় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমীর সঙ্গে সঙ্গে ওহিনাজেল করলেন সুরায় হজরাত পড়লে পাবেন আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী হে ইমানদারগণ খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবে না নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবে না এমনটা যদি করো আমালুকুম তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের জিহাদ তোমাদের হজ সবগুলো বরবাদ হয়ে যাবে নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলবে না ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন কত ভালোবাসেন নবীকে তার প্রমাণ পাওয়া গেছে কিনা কিন্তু এখন আমি উল্টা দিকে যাচ্ছি আল্লাহর নবীকে তাইফের ময়দানে যখন বৃষ্টির মতো পাথর মারা হচ্ছিল আল্লাহ তালা তখন দেখতে পাচ্ছিলেন কিনা অহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরিধান করে আছেন গোটা শরীর লোহায় জড়িত গলায় লোহার নেট পরা আছে মাথায় লোহার টুপি পরা আছে দুশ্মনরা লক্ষ্য করল তীর দিয়ে আঘাত করলে চলবে না তরবারির আঘাত দিলে চলবে না একটা দুষ্ট শয়তান চিন্তা করল একটা বড় পাথর যদি মাথায় মারা যায় তাহলে পাথরের চাপা পরে বসে যাবে লোহা ঢুকে মারা যাবে এই পরিকল্পনা করে মেনজানিকের সাহায্যে বড় একটা পাথর নবীর মাথায় মারল ঠিকই নবী বসে পড়ল করলেন লোহায় মাথার টুপি ছিল মাথায় টুপি ছিল লোহার টুপি গালের ভিতরে ঢুকে গিয়ে দাঁতের আঘাত করল আল্লাহ রবির দান দান শহীদ হয়ে গেল দাঁত পড়ে গেল লোহাটা মুখের মধ্যেই রয়ে গেল যুদ্ধের শেষে একজন সাহাবি সেই দাঁত বের করার জন্য লোহাটা আন্দোলনের কামড় দিয়ে ওই সাহাবিরও দুইটা দাঁত পড়ে গেল আল্লাহ নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যায় মানুষ আল্লাহ নবীর গালের ভিতরে লোহা ঢুকে গেল আমি জিজ্ঞেস করতে চাই ওই দুষ্ট কাফের যখন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর মারছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কি না ফিরাইছিলেন নাকি ফিরান নাই কেন ফিরান নাই এটা একটা রহস্য আল্লাহর সঙ্গে খাতির নষ্ট হয়ে গেছিল আমার সঙ্গে দোয়া সাহেবের সাথে মনে খাতির আছে এখন একসাথে যাই আমাকে একজনে মারলো উনি ক্ষমতা থাকলে ফিরান নাই খাতির থাকবে আর দৌড়বে আমাদের আপনাদের সম্ভব নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমের ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন নাকি কেন খাতির নষ্ট হয়ে গেছিল তাও হয় নাই কোরআন সাক্ষী হে নবী আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও নাই ফিরাবার ক্ষমতা তোমার ছিল আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমা হাসিব তুমান তাদখুলুল জান্নাতা ওয়া ইয়াতিকুম মাসালুল খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ও আমার বান্দারা শুনে রেখো আমি আমার রসুলকে মার খাইয়েছি কিসের জন্য শুনে রেখো কেমন পর্যন্ত কোন পীর কোন বুজুর্গ কোন বলি এই কথা বলতে না পারে যে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন নেই কোরআনের জন্য মার খাওয়ার দরকার নেই সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় রসুলকে যুদ্ধের ময়দানে মার খাওয়াইছেন আহত করেছেন রক্তরঞ্জ করেছেন কামতের মাঠে যারা যুদ্ধের মাঝে আহত হয়েছে তারা সেই জখম নিয়ে উঠবে বুখার সাদিস লৌনুহু ইয়েসুদ্দমান তাদের জখমগুলো তাজা হয়ে রক্ত ঝরতে থাকবে লৌনুহু লৌনুদ্দম অরিহরিহুল মিস রংটা হবে রক্তের রং গ্রানটা হবে মিসকাম্বারের রং গ্রান সেই মিছিলে আল্লাহর নবী থাকবে না হতো আবু সিদ্দিক হতো সমস্ত সালাম হতো এই প্রমাণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে রক্তাক্ত করেছেন জোরে বলুন আল্লাহ তারা বলছেন আমা তোম আংতা দখল জান্নাতা তোমরা কি মনে করেছ জান্নাতে আপনি প্রবেশ করবে তোমরা খালি মিলাদ দিবে আর নবীর সাবাদ চাবে এইটা হবে না নবী যেই দিনের জন্য কাজ করেছেন সেই দিন আজকে যেই কোরআনের জন্য আমি প্রমাণ করেছিলাম কোরআন বড় না নবী বড় কোরআন আল্লাহর কালাম এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী করার জন্য নবীকে মার খেতে হয়েছে ঠিক কিনা এবারে সেই কোরআন প্রতিষ্ঠিত আছে কিনা সেই কোরআনের জন্য মার খেতে হবে কিনা আমার ভাইয়েরা মিষ্টি খেতে হলে কোনো কষ্ট করা লাগে না তাহাজুদ পড়তে কষ্ট লাগে এই জন্য আমার দেশে অনেক আশেকের আসুল পাওয়া যাবে সেই আশেকের আসুলরা কেমন আশেকের আসুল আল্লাহর নবীর একজন সৈনিক আবদুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ মহাদ্দিস তিনি যুদ্ধের ময়দানে জেহাদ করছিলেন এই সময় ফোজাইল আয়াজ মক্কায় মদিনায় থাকেন একজন বড় পীর সাহ সমস্ত পীরদের সুবিধের তালিকায় তার নাম আছে ফোজাইল আয়াজ এবারে আবদুল্লাহ মুবারককে বলা হলো আপনি তো যুদ্ধের ময়দানে কষ্ট করছেন অথচ ফোজাইল আয়াজ মক্কা মদিনার বড় আবেদ তিনি ওখানে জমজম পানি পান করেন বাইতুল্লায় নামাজ পড়েন এক রাখাতে লক্ষ রাখাতের সব পান মদিনা আরো করতে যান আপনিও তো করতে পারেন কেন যুদ্ধের ময়দানে কষ্ট করছেন আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই ওই যুদ্ধের ময়দান থেকে ফোজাইল আয়াজকে লক্ষ্য করে কবিতা লেখলেন আর বললেন যদি তুমি আমাদেরকে দেখতে আমাদের এবাদত দেখতে তাহলে তুমি মনে করতে তুমি একটা এবাদতের অত আছো আমরা এবাদতের অত আছি আমাদের এবাদতের তুলনায় তুমি যে ইবাদত করছো একটা খেলনা ছড়না ছাড়া পরে ইবাদত করতে বসো ঠিক আছে আতর নবীজি ব্যবহার করতেন সুন্নাত বুঝতে পারলাম কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নেই আর আমি যখন যুদ্ধের ময়দানে ইবাদত করতেন আমি তখন আর ওই আতর গোলাপ নয় যুদ্ধের ময়দানের ধুলাবালু এবং রক্ত হয় না আমার আতর বলুন সুবাহ তুমি যখন যুদ্ধের তুমি যখন এবাদত করতে যাও তোমার এবাদত তোমার খাদেন খোদ্দাম নিয়ে তোমার গোড়াগুলো ক্লান্ত হয় তোমার বোঝা টানতে টানতে হাতিয়ে তো আবার বোঝা ডাব্বা আর আব্বালু আসা একটা লাঠি একটা পানের ডিব্বা একটা হাতিয়ে তোমার ডিব্বা একটা ব্যাগ তোমার বোঝা টানতে টানতে গাধাগুলো ক্লান্ত হয়ে যায় আর আমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তুমি যখন মরবে তোমার মরার পরে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির কারণ তুমি একজন জগৎ বিখ্যাত আল্লাহর পীর সাহেব তোমার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হবে কিন্তু জেনে রাখো আমি একজন শহীদ হব তোমার জানা যায় লোকের দরকার আর তুমি মরে গেছো তুমি মরে গেছো আর আমি যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে মরে যাবো শহীদ হব আমি জীবিত আমার জন্য লক্ষ লোকের প্রয়োজন নেই আল্লাহ কাছে জীবিত এইভাবে তিনি কবিতা লেখলেন বলতে হবে আজকে আল্লাহর নবী যেই দিনের জন্য কাজ করে গেছেন সেই দিন আজকে বিজয়ী না পরাজিত যেমন পরাজিত এটা বলি শ্বাস করছি আমি এই জন্য আমাদের বুঝতে হবে আমি একটা কৌতুক বলে থাকি এক বাড়িতে একজন মেহমান গিয়েছিল মেহমানকে ভালো খাবার দাবার করাই রাতের বেলায় ঘুমাইতে দিল মশারি দেয় নাই দেখেন নাই মাগরীব না হলে কেমন মশা কামড়াইল মশারি দেয় নাই এরপরে শুইতে দিল একটা খাটে সেই খাটটা ছিল পুরাতন খাট পুরান খাটে কি থাকে পুরান খাটে কি থাকে এখন মেহমানের ঘুম কেমন হয়েছে বলেন নাই একদিকে সারা রাত্র মশায় কামড়াল উপর থেকে আর নিচের থেকে সার পোকায় কামড়াইল সকালবেলা মেজবান তার ভদ্র সুলভ জিজ্ঞেস করলেন ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো মেহমান বলল যে না ভাই তেমন কষ্ট হয় নাই মনে হচ্ছিল মশাই উড়িয়েই নিয়ে যাবে যদি না সার পোকায় নিচের থেকে টেনে ধরত আমাদের অবস্থা সেরকম আল্লাহর নবী যে দিনকে কায়েম করার জন্য দিয়ে পরিশ্রম করলেন সেই দিন এখন সেই কোরআন যে কোরআনের কথা বলেছিলাম সেই কোরআন এখন প্রতিষ্ঠিত না পরাজিত কোরআনকে মসজিদে ঢুকানো হয়েছে কোরআনের ভিতরে পরিবর্তন করেছে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী মানুষ এক শ্রেণী হচ্ছে শাসক গোষ্ঠী আরেকজন কারা যাদব গোষ্ঠী কারা এক শ্রেণী ধর্ম ব্যবসায়ীরা কোরআন পরিষ্কার করে দিয়েছে কোরআনের ভিতরে বিধান আছে কিনা আইন কানুন আছে কিনা সেই আইন কি এখন চালু আছে ওই আইন চালু থাকলে এখনো বাংলাদেশের মানুষ দরজা খোলা দিয়ে ঘুমাতে পারবে কিনা সুন্দরী নারী পার্কে ঘুরবে তাদেরকে ধর্ষণ করবে কিনা কোরআন পরিষ্কার বলেছে চোর সম্পর্কে আমি আজকে জুমায় বয়ান দিয়েছি আর ঘোষণা করেছি আমার মস্তি যদি চোর ঢোকে কোনো সময় আর ধরা পড়ে এবং চুরি করে সেই চুরির পরিমাণ যদি হাত কাটার পরিমাণ হয় আল্লাহর পছন্দ করে বলছি ওই চোরের হাত কেটে ইনশাআল্লাহ সেজন্য যদি শাস্তি ভোগ করতে হয় সেজন্য তৈরি আছি আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ এই রায়ের বাজার ধানমন্ডি এলাকায় পুরা ইসলামের হুকুমাত কায়েম করার জন্য মুসলমানদের তৈরি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তারা বিধান দিয়েছেন চোরের হাত কেনার জন্য কোরআন বলেছে চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওদের হাত কেটে ফেলো আইনটা কার এই আইন বাস্তবায়ন করে চুরি থাকবে কিন্তু আল্লাহ আইনকে উৎখাত করা হয়েছে কোরআন আইন বাতিল করে দেওয়া হয়েছে এরপরে চুরি করে আর চোরের মানুষ আটকায় ঠিক কিনা আল্লাহ তারা আইন দিয়েছে আল্লাহ ইয়াহকুমু লামু হুকমিহি আল্লাহ তারা জেনাবে বিচার আইন দিয়েছেন কোরআন পরিষ্কার বলেছে আজ্জানি তো আজ্জানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম বেবিচারী নিয়ে বেবিচারী ওদেরকে ধরে ধরে একশো দর্রাম আরো বিবাহিত না হলে পরে বিবাহিত হলে পরে ওদের জনসমুখে আনো এরপরে ওদের ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে ওদের রক্ত মাংস